আমি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি নয়তো আমি ভিনদেশি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি নয়তো আমি ভিনদেশি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি এদেশকে ভালোবেসে নজরুল গিয়েছিল কারাগারে কারাগারে ভুলিনি আমি আজ কথাটি তাহার চলেছি সে পথ ধরে এদেশকে ভালোবেসে নজরুল গিয়েছিল কারাগারে ভুলিনি আমি আজ কথাটি তাহার চলেছি সে পথ ধরে এদেশের মাটিতে রয় দাঁড়িয়ে আমাদের কান্না হাসি এই মাটি ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এদেশের কবি আঁকি এদেশের ছবি এদেশের কবি আঁকি এদেশের ছবি নয়তো আমি ভিনদেশি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি সালাম বরক দিয়েছিল যান বাংলা ভাষার তরে রফিক জব্বার আরো অনেকেই চলেছিল সে পথ ধরে সালাম বরক দিয়েছিল যান বাংলা ভাষার তরে রফিক জব্বার আরো অনেকেই চলেছিল সে পথ ধরে তাদের অবদানে হতে পেরেছি আমি আজ বাংলাদেশি এই মাটি ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি নয়তো আমি ভিনদেশি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালো ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি এ দেশের কবি আঁকি এ দেশের ছবি নয়তো আমি ভিনদেশী এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি এই জনতাকে ভালোবাসি আমি এই দেশটাকে ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি আমি এই মাটি ভালোবাসি